শিক্ষার আলো জেলে দাও শিক্ষাই জীবনের প্রধান বাণী শিক্ষা ছাড়া সব অন্ধবোধি বয়ে চলে জীবনের দুঃখ বাণী শিক্ষার আলো জেলে দাও শিক্ষাই জীবনের প্রধান বাণী শিক্ষা ছাড়া সব অন্ধবোধি হয়ে চলে জীবনের দুঃখ গ্লানি শিক্ষার আলো জেলে দা অজ্ঞরা ভালো ভেবে করে বা মূর্খতা বড় বেশি অভিশাপ অজ্ঞরা ভালো ভেবে করে বা মূর্খতা বড় বেশি অভিশাপ দুর্গতি লেগে থাকে জনম জনম দুর্গতি লেগে থাকে জনম জনম আজীবন ফেলে শুধু চোখের পানি শিক্ষার আলো জেলে দা শিক্ষাই জীবনের প্রধান বাণী শিক্ষা ছাড়া সব অন্ধ বই চলে জীবনের দুঃখ জ্ঞানী শিক্ষার আলো জেলে দা শিক্ষাই সুন্দর শিক্ষাই সুখ শিক্ষাই মুছে দেয় জীবনের দুঃখ শিক্ষাই সুন্দর শিক্ষাই সুখ শিক্ষাই মুছে দেয় জীবনের দুঃখ বিশ্বকে জয় করে জ্ঞানী রায় নির্মল সুন্দর ধ্যানী রায় বিশ্বকে জয় করে জ্ঞানী রায় নির্মল সুন্দর ধ্যানিরায় ধ্যান জ্ঞান মিলে যারা শ্রেষ্ঠ মানুষ ধ্যান জ্ঞান মিলে যারা শ্রেষ্ঠ মানুষ আল্লাহর প্রিয় তারা আমরা জানি শিক্ষার আলো জেলে দাও শিক্ষাই জীবনের প্রধান বাণী শিক্ষা ছাড়া সব অন্ধবোধি বয়ে চলে জীবনের দুঃখ গানি শিক্ষার আলো জেলে দা শিক্ষার আলো জেলে দাও শিক্ষার আলো জেলে দাও শিক্ষার আলো জেলে দাও